আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ঘোড়া তিন শ্রেণীর লোকের জন্য একজনের জন্য পুরস্কার একজনের জন্য আবরণ এবং একজনের জন্য পাপের বোঝা যার জন্য পুরস্কার সে হলো ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় ঘোড়া বেঁধে রাখে এবং রশি কোনো চারণভূমি বা বাগানে লম্বা করে দেয় আর ঘোড়াটি সে চারণভূমি বা বাগানে ঘাস খায় তবে এর জন্য তার পুণ্য রয়েছে আর ঘোড়াটি যদি রশি ছিঁড়ে এক বা দুটি টিলা অতিক্রম করে তাহলেও তার গোবর ও পদক্ষেপ সমূহের বিনিময়ে তার জন্য পূর্ণ রয়েছে এমনকি ওই ঘোড়া যদি কোনো নহরে গিয়ে তা থেকে পানি পান করে অথচ তার মালিক পানি পান করানোর ইচ্ছা করেনি তবে এর ফলেও তার জন্য পূর্ণ রয়েছে আর যে ব্যক্তি অহংকার লৌকিকতা প্রদর্শন এবং মুসলিমদের সঙ্গে শত্রুতা করার জন্য ঘোড়া বেঁধে রাখে তবে তার জন্য তা পাপের বোঝা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে গাধা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এ সম্পর্কে আমার উপর আর কিছু অবতীর্ণ হয়নি ব্যাপক অর্থপূর্ণ এই একটি আয়াত ব্যতীত আল্লাহর বাণী অর্থাৎ কেউ অনুপরিমাণ নেক কাজ করে থাকলে সে তা দেখতে পাবে আর কেউ অনুপরিমাণ বদ কাজ করে থাকলে সে তাও দেখতে পাবে সুরা জেলজাল আয়াত নম্বর সাত আট